বৃষ্টি ভেজা মাটির গন্ধ যখন নাকে আসে মনটায় আমার রকম আনন্দিতে ভাসে বৃষ্টি ভেজা মাটির গন্ধ যখন নাকে আসে মনটায় আমার রকম আনন্দিতে ভাসে বৃষ্টি ভেজা মাটির গন্ধ যখন নাকে আসে মনটায় আমার রকম আনন্দিতে ভাসে প্রভাতে রবি আধার চোখে পূব আকাশে হাসি আমার চাই হারাতে সোনার বাংলাদেশে মুন্টায় আমার চাই হারাতে সোনার বাংলাদেশে বৃষ্টি ভেজা মাটির গন্ধ যখন নাকে আসে মনটায় আমার অন্যরকম আনন্দেতে ভাসে বৃষ্টি ভেজা মাটির গন্ধ যখন নাকে আসে মনটায় আমার অন্যরকম আনন্দেতে ভাসে প্রভাতে রবি আধার চুকে পূব আকাশে হাসে মনটায় আমার চাই হারাতে সোনার বাংলাদেশে মুন্টায় আমার চাই হারাতে সোনার বাংলাদেশে এইখানেতে কৃষণ মজুর মাঠে স্বপ্ন বনে মাল্লা মাঝি নবে যায় শ্রুতির টানে টানে এইখানেতে কৃষণ মজুর মাঠে স্বপ্ন বনে মল্লা মাঝি নবে যান স্রোতের টানে টানে মিনার থেকে যখন কানে আজান ভেসে আসে মুন্টায় আমার চাই হারাতে সোনার বাংলাদেশে মুনটায় রাতে সোনার বাংলাদেশে বৃষ্টি ভেজা মাটির গন্ধ যখন নাকে আসে মনটায় আমার অন্যরকম আনন্দেতে ভাসে বৃষ্টি ভেজা মাটির গন্ধ যখন নাকে আসে মনটায় আমার অন্যরকম আনন্দেতে ভাসে প্রভাতে রবি আধার চোখে পুব আকাশে হাসে হারাতে সোনার বাংলাদেশে মুনটায় আমার চাই হারাতে সোনার বাংলাদেশে রাখাল গুরু চরাতে নিয়ে যায় সবুজ মাঠে অঙ্কুরাতে যায় ছোট্ট খোকা ভীষণ ঝড়ে রাতে রাখাল গরু চরাতে তিনি যায় সবুজ মাঠে অঙ্কুরাতে যাই ছোট্ট খোকা ভীষণ ঝড়ে রাতে তখন দেখি দূর আকাশে মেঘের ভেলা ভাসে মুনটায় আমার চাই হারাতে সোনার দেশে মুনটায় আমার চাই হারাতে সোনার দেশে বৃষ্টি ভেজা মাটির গন্ধ যখন নাকে আসে মনটাই আমার অন্যরকম আনন্দেতে ভাসে বৃষ্টি ভেজা মাটির গন্ধ যখন নাকে আসে মনটাই আমার অন্যরকম আনন্দেতে ভাসে প্রভাতে রবি আধার চুকে পূব আকাশে হাসে মনটাই আমার চাই হারাতে সোনার বাংলাদেশে মনটাই আমার সোনার বাংলাদেশে মুন্টায় আমার চাই হারাতে সোনার বাংলাদেশে মুন্টায় আমার চাই হারাতে সোনার বাংলাদেশে